এই জন্য মসজিদ মুসলমানের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই মসজিদ নির্মাণের একটা ইতিহাস আছে আল্লাহ ফক্রব্বুল আলমিন পবিত্র কোরআনের আয়াতে বলেন আলামিন দুনিয়ার জমিনে মানুষের জন্য সর্বপ্রথম যে গড় নির্মাণ করা হয়েছিল সেই গড়টা ছিল পবিত্র খানায় কাবার গড় আল্লাহর গড় মসজিদ দুনিয়ার জমিনে কোনো মানুষের বসবাসের গড় সর্বপ্রথম নির্মাণ করা হয়নি দুনিয়ার জমিনে সর্বপ্রথম আল্লাহর গড় মসজিদ খানায় কাবা নির্মাণ করা হয়েছিল তাও কিভাবে এর দীর্ঘ ইতিহাস আছে আল্লাহ ফাকরাবুল আলমিন এই পৃথিবীটা সৃষ্টি করিয়া সর্বপ্রথম এই পৃথিবীতে বসবাস করার জন্য জিন জাতিকে পাঠাইছিল জিনেরা এই পৃথিবীতে বসবাস করত জিন জাতির নেচার হইল স্বভাব হইল এরা স্বভাবদুষ্ট অর্থাৎ স্বভাবগতভাবেই এরা দুষ্টামি না করে এরা জীবন যাপন করতে পারে মারামারি কাটাকাটি খুন খারাপি দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফসাদ করিয়া জীবন কাটানি ওই জিন জাতির হাসলত জিন জাতির স্বভাব এই কারণে আল্লাহ ফক্রব্বুল আলমিন ফিরিস্তাদেরকে নির্দেশ দিলেন ও ফিরিস্তারা তোমরা পৃথিবীতে যাও গিয়া জিন জাতিকে বনে জঙ্গলে তারাইয়া দিয়া পৃথিবীর সমতল ভূমিতে বসবাস করার উপযোগী এলাকায় তোমরা ফিরিস্তারা বসবাস করতে থাকো আল্লাহর হুকুমে ফিরিস্তারা পৃথিবীতে আসলেন জিন জাতিকে বনে জঙ্গলে তারাইয়া দিয়া ফিরিস্তারা এই পৃথিবীতে বসবাস শুরু করলেন জিন এবং ফিরিস্তা এই দুই জাতিকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন যে এরা মানুষের চোখে অদৃশ্য হইয়া থাকতে পারে আবার যে কোনো সময় যে কোনো জিনিসের আকৃতি ধারণ করিয়া যে কোনো জীব জন্তুর আকৃতি ধারণ করিয়া মানুষকে দেখাও দিতে পারে হজরত জিবরিল আলহিসাম বিভিন্ন সময় মানুষের আকৃতি ধারণ করিয়া মোহাম্মদুর উল্লাহ সাল্লামের সামনে উপস্থিত হইতেন রাসুল তখন জিবরিলকে মানুষের আকৃতিতে দেখতে পাইতেন আবার মেয়েরাজের রাত্রে আল্লাহ আল্লাহর রসুল জিবরিলকে তার আসল আকৃতিতে দেখতে পাইছেন আল্লাহ রসুল বলেন জিবরিলকে আমি যখন মেয়েরাজের রাত্রিতে রাত্রিতে আসল সুরতে দেখতে পাইলাম তখন দেখলাম জিবরিলের পা জমিনে আর আটু পর্যন্ত আসমানে আর তার শরীরের বাকি অংশ তার উপরে এক জিবরিলের আকৃতি যদি এত বড় হয় আপনারা চিন্তা করে দেখেন আল্লাহর অগণিত ফিরিস্তা কত বিশাল জগতে বসবাস করে এই কারণে জিবরিল ফিরিস্তা বেশিরভাগ সময় সাধারণ মানুষের আকৃতি ধারণ করিয়া আল্লাহ রসুলের সামনে আসতেন ফিরিস্তাকে এবং জিন জাতিকে আল্লাহ এই ক্ষমতা দান করেছেন তারা মানুষের চোখের সামনে অদৃশ্য হইয়াও থাকতে পারে আবার কোন জীবজন্তুর আকৃতি ধারণ করিয়া মানুষকে দেখাও দিতে পারে এই স্বভাব জিনেরও জিনের মধ্যেও আছে এই স্বভাব ফিরিস্তাদের মধ্যেও আছে তবে জিন আর ফিরিস্তাদের মধ্যে উল্লেখযোগ্য একটা স্বভাবগত ব্যবধান হইল জিন জাতিরা আল্লাহর নাফরমানি না করিয়া গুণা না করিয়া খুন খারাপি না করিয়া শান্তি পায় না একটা না একটা দাঙ্গার মধ্যে জড়াইয়া থাকলেই তারা শান্তি পায় আর ফিরিস্তার স্বভাব হইল এরা জীবনে কোনোদিন কোন রকমের গুনার কাজ করবে দূরের কথা তারার মনেই চায় না গুনার কাজ করতে আল্লাহ যে কাজ করতে নিষেধ করছেন এই কাজ করতে তাদের মনে চায় না এই জন্য জীবনে কোনোদিন ফিরিস্তারা কোনো নাফরবানি করে না কোনো গুনার কাজ করে তাই আল্লাহর হুকুমে ফিরিস্তারা যখন পৃথিবীতে আসলেন জিন জাতিকে বনে জঙ্গলে তারাইয়া দিয়া আবাদি এলাকায় ফিরিস্তারা বসবাস শুরু করলেন তখন ফিরিস্তাদের মধ্যে একে অপরের সাথে একটা আলাপ আলোচনা হইল যে জিনেরা নাফরমানি করে গুনার কাজ করে এই জন্য আল্লাহ তাদেরকে জঙ্গলে তাড়াইয়া দিছেন আমরা জীবনে কোনোদিন গুণা করি না এই জন্য আল্লাহ আমাদেরকে এখানের বাসিন্দা বানাইয়া দিছেন কাজেই বোঝা গেল আমাদের চেয়ে শ্রেষ্ঠ কোন জাতি আল্লাহর জগতে নাই ভবিষ্যতে হইতেও পারে না যারা জীবনে কোনোদিন গুণা করে না এর চেয়ে ভালো কোন জাতি হইতে পারে না কাজেই আল্লাহ আমাদের চেয়ে শ্রেষ্ঠ কোন জাতি আর কোনোদিন সৃষ্টি করবেন না আমরা ফিরিস্তারাই হইব আল্লাহর সৃষ্ট জগতের শ্রেষ্ঠ জাতি তাদের মধ্যে যখন এই কথাটা আলোচনা হইতেছিল তখন আল্লাহ তাদের আলোচনায় বাধা দিয়া বলেন ইন্নি জা ইলুন ফিল আর্দি খালিফা ও ফিরিস্তারা আমি নয়ার একটা জাতি সৃষ্টি করব সেই জাতিটার নাম হবে মানুষ জাতি আদম জাতি সেই জাতির মর্যাদা হবে সৃষ্টির শ্রেষ্ঠ তোমরা ফিরিস্তারা যারা জীবনে কোনোদিন গুণা করো না তোমাদের চেয়েও আদম জাতির মর্যাদা হবে শ্রেষ্ঠ এবং তাদের পদবি হবে তারা হবে পৃথিবীতে আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি আমি আল্লাহর খলিফা ফিরিস্তারা তখন জানতে চাইলেন ও আল্লাহ আমরা যারা জীবনে কোনোদিন গুণা করি না আমাদের চেয়ে শ্রেষ্ঠ যে মানুষ জাতি আপনি বানাইবেন ওই জাতির স্বভাবটা কি হবে যে জীবনে কোনোদিন গুণা করে না তার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা যে পাইব তার স্বভাবটা কি হবে আল্লাহ ফাকরাবুল আলমিন বললেন মানুষ জাতির স্বভাব হবে এরা ইচ্ছা করলে গুণা করতে করতে পশু জানুয়ারের চেয়েও নিকৃষ্ট হইতে পারবে ইচ্ছা করলে গুণা বর্জন করিয়া ফিরিস্তাদের চেয়েও শ্রেষ্ঠ মর্যাদা লাভ করতে পারে এখানে এই ফিরিস্তাদের মনের মধ্যে প্রশ্ন জাগলো যে মানুষ জাতি ইচ্ছা করলেই গুণা করতে পারে এই মানুষ জাতি সৃষ্টির শ্রেষ্ঠ ফিরিস্তাদের চেয়েও শ্রেষ্ঠ কিভাবে হইতে পারে ফিরিস্তারা আল্লাহর কাছে আরজ করলেন ও আল্লাহ যে মানুষ জাতি ইচ্ছা করলে গুণা করতে পারে তারে কেন তোমার খলিফা বানাইতে চাও তারে কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চাও আমরা ফিরিস্তারা জীবনে কোনোদিন গুণা করি না আমাকে আমাদেরকে তোমার খলিফা বানাও না কেন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দাও না কেন প্রথম প্রশ্নটা ফিরিস্তারা বাসার দ্বারা আল্লাহর দরবারও পেশ করলেন দ্বিতীয় প্রশ্নটা মনের মধ্যে গুফন রাখলেন যে মানুষ গুণা করতে পারে তারে কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চাও এটা কথার দ্বারা ব্যক্ত করলেন আমরা জীবনে কোনোদিন গুণা করি না আমাদেরকে কেন সেই মর্যাদা দাও না এই কথাটা ব্যক্ত করলেন না মনের মধ্যে রইল আল্লাহ ফকরবুল আলমিন তাদের কথার জবাব কথার দ্বারা দিলেন আর মনে মনে গুফন প্রশ্নের জবাব মনে মনে বোঝার ব্যবস্থা করিয়া দিলেন এই জন্যই হাদিস শরীফে আছে আল্লাহ রসুল বলেন যে যেমন তার আল্লাহ তেমন যে ফেসি তার আল্লাহ ফেসি ওমাকারু ওমাকার আল্লাহ যে মক্কর করে হে আল্লাহর মক্কর করে আর যে সরল সুজা সে আল্লাহরেও অফায় সরল সুজা কেউ যদি গুণা করিয়া মনে করে যে আল্লাহ নিষ্ঠুর আমাকে মাফ করবেন না তাইলে আল্লাহ তাকে মাফ করবেনই না আর যে গুণা করিয়া মনে করে আল্লাহ দয়াল আমি তৌবা করলেই আল্লাহ আমাকে মাফ করিয়া দিবেন সে তৌবা করতে দেরি হইতে পারে আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে তাইলে একটা কথা পরিষ্কার ভাবে বুঝতে পারলাম যে যেমন তার আল্লাহ তেমন যে যেমন তার আল্লাহ তেমন যে মনে করে আল্লাহ যখন মাফ করবেনই না তাইলে আমি ইচ্ছা মতো গুণা করতে থাকি আল্লাহ অবশ্যই তারে মাফ করবেন না আর যে মনে করে আল্লাহর কাছে তোবা করলেই যেহেতু আল্লাহ মাফ করিয়া দেন কাজে আমি জীবনের জন্য সব গুণা সারিয়া তোবা করি আল্লাহ ওয়াদা দিয়েছেন অবশ্যই আমি তাকে মাফ করিয়া দেব বুঝলেন কিনা দেখেন আল্লাহর কাছে গুনার মাফ পাইব কে আর পাইবে না কে যে মনে করে আল্লাহ মাফ করবেন না কাজে আমি গুনা সারিয়া লাভ না ইচ্ছা মতে গুণা করতে থাকি তারে আল্লাহ মাফ করবেন না যে মনে করে আল্লাহ দয়াল আল্লাহর কাছে তবা করলেই তো আল্লাহ মাফ করিয়া দেন কাজে আমি গুনা ছাড়িয়া দেই আল্লাহ বলেন তুমি গুনা ছাড়তে দেরি হবে আমি তোমাকে মাফ করতে দেরি হবে না ফিরিস্তারা যে প্রশ্ন কথার দ্বারা ব্যক্ত করলেন আল্লাহ কথার দ্বারা সেই প্রশ্নের জবাব দিলেন ফিরিস্তারা ব্যক্ত করলেন যে আদম জাতি গুণা করতে পারে তারে শ্রেষ্ঠ মর্যাদা দিতে চান কেন আল্লাহ এই কথার জবাবে আল্লাহ বলেন ইন্নি আলামু মালা তালামু এটার কারণ আমি জানি তোমরা জানো না যে আদম জাতি গুণা করবে তারা কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চাই এটার কারণ তোমরা জানো না সেটা আমি জানি আর তাদের মনে মনে যার এক প্রশ্ন ছিল আমরা কোনোদিন গুণা করি না আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দাও না কেন এটা যেহেতু কথার দ্বারা ব্যক্ত করছেন না এই কারণে আল্লাহ কথার দ্বারা জবাব দিচ্ছেন না কথা প্রশ্ন রয়েছে মনে মনে আল্লাহ বুজার ব্যবস্থাও করিয়া দিছেন মনে মনে মনে মনে প্রশ্ন আছে তোমরা মনে মনে জবাব বুঝো মনে মনে বুজার যে ব্যবস্থা করিয়া দিলেন এই ব্যবস্থার এক পর্যায়ে গিয়া ফিরিস্তারাও বুঝতে পারলেন মনে মনেই যে আমরা জীবনে কোনোদিন গুণা না করলেও আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইতে পারি না এর কারণ যে গুনার মজা বুঝে না এই কারণে গুণা করে না সে কোনো পুরস্কারের যোগ্য হইতে পারে না যে গুনার মজা বুঝিয়াও গুণা সারিয়া দিতে পারে সেই পুরস্কারের যোগ্য হইতে পারে ফিরিস্তারা জীবনে কোনোদিন গুণা করে না ঠিক কিন্তু গুনার কাজ করলে কি মজা হয় মজাটাও বুঝে না এই কারণে ফিরিস্তা সারা জীবন বর গুণা না করিয়াও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার মতো এই পুরস্কারের যোগ্য হইতে পারে না মানুষকে আল্লাহ গুনার মজা বোঝার যোগ্যতা দিয়া সৃষ্টিই করবেন মানুষ বানাইবেন ওই এমন ভাবে সে গুণা করলে কি মজা হয় সে বুঝবে এই মানুষ যদি আল্লাহর শাস্তির বয়ে গুণা সারিয়া দিতে পারে গুনা সারিয়া দেওয়ার মানি হইল যে গুনার কাজ করলে যে মজা হইত এই মজা আমি চাই না যে সাধারণ বিষয় নয় অত্যন্ত কঠিন ব্যাপার দুনিয়ার জীবনে গুনার কাজ করলে গুনার পথে চললে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন যে কোন রকমের গুনার কাজ করলে যে মজা আছে এই মজার লোভ যারা ছাড়তে পারে না এরা কোনোদিন গুনার পথ থেকে ফিরিয়ে আসতে পারে না গুনার মজার লোভ যারা ছাড়তে পারে একমাত্র তারাই গুনার থেকে ফিরিয়ে আসতে পারে অত্যন্ত কঠিন এই কঠিন ব্যাপারটা ফিরিস্তাদের জীবনে নাই এই জন্য আল্লাহ ফিরিস্তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই মানুষের জীবনে এই কঠিন পরীক্ষাটা আছে গুনার মজার লুট যদি ছাড়তে পারো না তাইলে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইতে পারো না আল্লাহর কাছে মর্যাদার অধিকারী হইতে গেলে আল্লাহর কাছে পুরস্কার পাইতে গেলে আল্লাহর কাছে জান্নাত পাইতে হইলে জাহান্নাম থেকে নাজাত পাইতে হইলে গুনার মজার লুভ অবশ্যই তোমার ছাড়তে হবে গুনার মজার লুভ সারিয়া যদি তুমি গুনার পথ থেকে ফিরিয়ে আসতে পারো আল্লাহ বলেন তোমাকে আমি নিষ্পাপ জাতি ফিরিস্তার থেকেও শ্রেষ্ঠ মর্যাদা দান করব এই কথাটা ফিরিস্তাদের যখন বুঝে আসলো আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিলেন সেই পরিবেশের কারণে ফিরিস্তারা মনের প্রশ্নের জবাব মনে মনেই বুঝতে পারলেন যে আমরা যদিও গুণা করি না আমরা গুনার মজাও বুঝি না গুনার মজা না বুঝিয়া গুণা না করলে পুরস্কারের যোগ্য হয় না মানুষ গুনার মজা বুঝবে এই মানুষ যদি গুনা সারিয়া চলতে পারে তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা লাভ করার যোগ্য হইতে পারবে এই কথাটা ফিরিস্তারা যখন বুঝতে পারলেন তখন তারা আল্লাহর কাছে মাফ চাইলেন মনে মনে যে একটা প্রশ্ন গোপন রাখছিলেন এই জন্য আল্লাহর কাছে মাফ চাইলেন ফিরিস্তারা এই বাসায় আল্লাহর কাছে মাফ চাইলেন কালু সুবাহ ইলমালানা ইল্লামা ইল্লামা আল্লাম তানা ইন্নাকা আন্তাল আলিমুল হাকিম হে আল্লাহ আপনি পবিত্র আপনি আমাদেরকে যা কিছু জানার যোগ্যতা দিচ্ছেন এর বেশি আমরা কিছু জানি না আমরা আগে বুঝতে পারি নাই যে গুনার মজা না বুঝিয়া গুণা না করলে যে পুরস্কার পাওয়া যায় না আদম জাতি গুনার মজা বুঝবে এই আদম যদি গুণা সারতে পারে তবেই শ্রেষ্ঠ হওয়ার পুরস্কার লাভ করতে পারবে এই কথাটা আমরা আমরা আগে না বুঝার কারণে প্রশ্ন করেছিলাম এখন আমাদের প্রশ্নের জবাব আমরা বুঝতে পেরেছি আমাদের প্রশ্ন করাটা উচিত হয় নাই এই জন্য আপনার কাছে আমরা মাফ চাই আল্লাহ ফাকরাবুল আলমিন ফিরিস্তাদেরকে মাফ করার একটা ব্যবস্থা দিলেন মাফ করার ব্যবস্থা দিয়া আদম আলাইহিসালামকে সৃষ্টি করার পরই এই পরিবেশটা আল্লাহ সৃষ্টি করিয়া দিয়েছিলেন আল্লাহ ফকরাবুল আলমিন বলেন তাহলে এক কাজ করো তোমরা একদিকে তোমরা আদমকে সেজদা দিয়া এই কথা প্রমাণ করো যে আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার যোগ্য তোমরা আদমের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার যোগ্য না সমস্ত ফিরিস্তারা আদমকে সেজদা দিয়া এই কথা স্বীকার করলেন যে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা লাভ করার যোগ্য আদম জাতি আমরা ফিরিস্তা জাতি সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্য নই মুফাসিরিন একরাম লিখেছেন আদম আলাইহিসালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন শুক্রবারে জুমাবারে আদম আলাইহিসালামের শরীরে আল্লাহ রু ঢুকাইয়া দিছিলেন শুক্রবারে জুমাবারে জুমার বারের ইতিহাস আছে ঐতিহ্য আছে মসজিদের ইতিহাস আছে ঐতিহ্য আছে হজরত আদম আলাইহিসালামকে ফিরিস্তাদের দ্বারা ফিরিস্তাদের দ্বারা আদম আলাইসলামকে সেজদা করাইয়া আদম আলাইহিসালামকে আল্লাহ ফাকরাবুল আলমিন জান্নাতে ঢুকাইয়া দিলেন সেই দিনটাও ছিল শুক্রবার জান্নাতে ঢুকাইয়া দেওয়ার পরে এক পর্যায়ে আল্লাহ জান্নাতের ভিতরেই আদম আল ইসলামের বিবি হাওয়াকে সৃষ্টি করিয়া দিলেন হাওয়াকে সৃষ্টি করিয়া দিলেন যেই দিন সেই দিন ছিল শুক্রবার

যে আদম সৃষ্টি করিয়া আমি পৃথিবীতে পাঠাইব পৃথিবীতে পাঠাইবার আগেই যদি আল্লাহ জান্নাতে স্থায়ীভাবে আদমকে বসবাস করতে দেন তাইলে পৃথিবীতে পাঠাইব যে বলছিলেন সেই কথা ঠিক থাকে না এই জন্য আল্লাহ ফকরাবুল আলমিন আদম হাওয়াকে বললেন তোমরা অস্থায়ীভাবে কিছুদিন জান্নাতে বসবাস করো এই জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে চলাফেরা করো এই জান্নাতের সব গাছ সব গাছের ফলমূল খাও শুধু একটা গাছ দেখাইয়া বললেন এই গাছের ফল খাইবা দূরের কথা এর দ্বারে কাছে হয়ে যায় আল্লাহ পাকরাবুল আলমিন আদম আলহিসামকে সৃষ্টি করার আগেই বলেছেন সৃষ্টি করিয়া দুনিয়াতে পাঠাইব তবে কেন দুনিয়াতে পাঠানির আগে আবার জান্নাতে পাঠাইলেন এই প্রশ্নের জবাবের মধ্যে একটা বিরাট রহস্য আছে যেটা আমাদের ভালো রকম স্মরণ থাকা দরকার দুনিয়াতে আসার পরে অনেক মানুষ নাস্তিক হইয়া যায় আল্লাহ দেখা যায় না এই জন্য আল্লাহকে বিশ্বাস করে না পরকাল দেখা যায় না এই জন্য পরকাল বিশ্বাস করে না কবরের আজাব দেখা যায় না এই জন্য কবরের আজাব বিশ্বাস করে না বেশ দুদক দেখা যায় না এই জন্য বেশ দুদক বিশ্বাস করে না জিন ফিরিস্তা দেখা যায় না এই জন্য জিন ফিরিস্তা বিশ্বাস করে না আমি আপনাদের জিজ্ঞাসা করি কোন মানুষ জন্মের পর থেকে মরণ পর্যন্ত সারা জীবনের ভিতরে অন্য কিছুর সাহায্য ছাড়া ডাইরেক্ট নিজের দুইটা চক্ষু নিজে দেখেনি নিজের যে দুইটা চৌক আছে নিজে দেখেনি তাহলে কি আমি বলতে পারবো যে তোমার চোখ নাই তাহলে তো দেখলাই নাই নিজের চোখ নিজে দেখি না এই জন্য আমার চোখ আছে মানি না এই কথা বলা যেই রকমের বুকামি আল্লাহরে দেখি না এই জন্য মানি না এমন কথা বলা ওই রকমের বুকামি এইরকম কিছু বুকা মানুষ আছে দুনিয়াতে আসার পরে আল্লাহ দেখা যায় না বেশ দুদক দেখা যায় না পরকাল দেখা যায় না এই জন্য বলে এইগুলি মানি না বিশ্বাস করি না এদেরকে বলে নাস্তিক এই নাস্তিকেরা আমরা যারা আল্লাহ বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি আমাদেরকে বলে আমরা অন্ধবিশ্বাসী অন্ধেহা জিনিস বিশ্বাস করলাম আমাদেরকে নাস্তিকেরা জীবনে কোনোদিন অন্ধবিশ্বাসী বলতে পারবে না সেই পথ আল্লাহ চিরকালের জন্য বন্ধ করিয়া দিলেন সারা দুনিয়ার সমস্ত মানুষের বাবার বাবার বাবা বড় বাবা আদমকে দুনিয়াতে পাঠাইবার আগেই জান্নাতে কিছুদিন বসবাস করতে দিলেন তোমার নিজের চোখে দেখিয়া যাও এই জান্নাত তোমার বাস তোমার আওলাদদেরকে দান করব। কোনো বেইমান নাস্তিক তোমার আওলাদকে বলতে পারবে না যে তোমরা যারা জান্নাতে বিশ্বাসী তোমরা অন্ধবিশ্বাসী তোমার আওলাদেরা যারা জান্নাতে বিশ্বাসী হবে এরা অন্ধবিশ্বাসী নয় এরা তোমার চোখের দেখা জান্নাতে বিশ্বাসী হবে আমার এই কথা বুঝে থাকলে এবার বলেন আমরা যারা পরকালে বিশ্বাসী জান্নাত জাহান নামে বিশ্বাসী আমরা অন্ধবিশ্বাসী না আমাদের বড় বাবার চোখের দেখা জিনিসে বিশ্বাসী চোখের দেখা জিনিসে বিশ্বাসী আদম আলহিসাম হলেন সারা দুনিয়ার সমস্ত মানুষের বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা আরেক প্রকারের বাবা আছে মানুষের তারে কয় রোহানি বাবা যার পবিত্র আত্মার পরশে অফরের আত্মা পবিত্র হয় তারে রুহানি বাবা কয় নবীগণের আত্মা পবিত্র সমস্ত নবী রসুলগণের আত্মা পবিত্র কিসের থেকে পবিত্র সকল প্রকার গুণার থেকে পবিত্র সমস্ত নবীগণ আজীবন নিষ্পাপ বেগুনা সামনের কথা বোঝার জন্য এখানে এই কথাটা আমাদের মনে রাখা দরকার সমস্ত নবীগণের আত্মা পবিত্র কিসের থেকে গুণার থেকে এই কারণে নবীগণের সংস্রবে যারা যায় নবীগণের কথা যারা শুনে নবীগণের কথা মতো যারা চলে তারা অতীতে যত গুণা করেছিল আল্লাহ তাদের সব গুণা মাফ করিয়া দিয়া নবীগণের অনুসারীদের আত্মাকেও আল্লাহ পবিত্র বানাইয়া দেন এইভাবে যার পবিত্র আত্মার পরশে অফরের আত্মা পবিত্র হয় তারে রুহানি বাবা বলা হয় বুঝলেন কিনা দেখেন যার পবিত্র আত্মার ফরসে অপরের আত্মা পবিত্র হয় তারে রুহানি বাবা বলা হয় সমস্ত রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় রুহানি বাবা হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আল্লাহ ফক্রব্বুল আলমিন কোরআনের আয়াতে বলেছেন হজরত আদম আলাইহিস থেকে নিয়ে ঈসা আলহিস পর্যন্ত সমস্ত নবী রসুলগণের কাছ থেকে আল্লাহ একটা ওয়াদা নিয়ে দুনিয়াতে পাঠাইছেন সেই ওয়াদাটা কি মোহাম্মদুর রসুল্লাহর উপর ইমান আনবে এই ওয়াদা আদম সালামের কাছ থেকে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর উপর ইমান আনার ওয়াদা নিয়ে দুনিয়াতে পাঠাইছে নূহ সালামের কাছ থেকেও ইব্রাহিম আলহ ইসলামের কাছ থেকেও মুসা আলহিসের কাছ থেকেও ঈসা আলহিসের কাছ থেকেও সমস্ত নবীদের কাছ থেকে এই ওয়াদা নিয়ে আল্লাহ দুনিয়াতে পারেছেন তাদেরকে মোহাম্মদুর রসুল্লাহর উপর ইমান আনার ওয়াদা যিনি ইমান আনলেন তিনি হন উম্মত যার উপরে ইমান আনা হইল তিনি হন নবী এইভাবে আল্লাহ সমস্ত নবীগণকে আমাদের নবীর উম্মত বানাইয়া আমাদের নবীকে সমস্ত নবীর নবী বানাইয়া দিলেন এইভাবে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণেরও রুহানি বাবা বানিয়ে দিলেন এবার বলেন সমস্ত রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় রুহানি বাবাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ উনাকে আল্লাহ দুনিয়ার জীবন শেষ হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগেই দাওয়াত করিয়া নিয়ে গেছেন সাত আসমানের উপরে ওইখানে নিয়ে আল্লাহ নিজে আল্লাহর সাক্ষাতে বসে ইয়া কথাবার্তা বলছে ওইখানে নিয়ে আল্লাহ জান্নাত তারে দেখাইয়া দিছেন জাহান্নাম দেখাইয়া দিছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম মেয়েরাজে গিয়া আল্লাহকে নিজের চোখে দেখিয়া জান্নাতকে নিজের চোখে দেখিয়া জাহান্নামকে নিজের চোখে দেখিয়া আসিয়া বললেন যে তোমাদেরকে যে আল্লাহর কথা বলি আমি সেই আল্লাহর সাক্ষাতে বসিয়া আলাপ সালাপ করছি তোমাদেরকে আমি যে জান্নাতের কথা বলি সেই জান্নাত নিজের চোখে দেখিয়ে আসছি তোমাদেরকে যে জাহান নামের কথা বলি সেই জাহান নাম নিজের চোখে দেখি আসছি সুতরাং আমরা আল্লাহতে বিশ্বাসী যারা আমরা জান্নাতে যারা বিশ্বাসী আমরা যারা জাহান নামে বিশ্বাসী আমরা অন্ধবিশ্বাসী নই দুই বড় বাবার চোখের দেখা জান্নাত জাহান নামে বিশ্বাসী একজন বড় বাবা হইলেন বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা আদম আলহিসাম আরেকজন বড় বাবা হইলেন রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কাজেই আল্লাহ যে আদম আলহিসামকে পৃথিবীতে পাঠাইবেন বলে সৃষ্টি করেছিলেন পাঠাইবার আগে জান্নাতে দিয়া কোন কাজ করলেন কোন নাস্তিক যেন ইমানদারদেরকে কোনদিন অন্ধবিশ্বাসী বলতে না পারে সেই ব্যবস্থা করিয়া দিলেন এক পর্যায়ে এক পর্যায়ে ইবলিস দুকা দিয়া আদম হাওয়াকে সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়াইল আদম হাওয়া জানিয়া শুনিয়া আল্লাহর নিষেধ লঙ্ঘন করেন নাই ইবলিসের দুকায় ভুল বুঝিয়া আল্লাহর নিষিদ্ধতা বলিয়া গিয়া খাইছেন এই জন্য জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া আদম গুণাগার হইছেন না আল্লাহর নিষেধ বুলিয়া তা লঙ্ঘন করলে গুণা হয় না এর সহজ উদাহরণ রমজান মাসের দিনের বেলায় রোজাদারের জন্য খানা পিনা করা আল্লাহর নিষেধ কিনা কিন্তু রোজার কথা বুলিয়া যদি খায় গুণা হয় না তোমার মতো সাধারণ মানুষ রোজার কথা বুলিয়া খানাফিনা করলে গুণা হয় না আর আদম তোমার বাবার বাবার বাবা বড় বাবার বড় বাবা জান্নাতে থাকা অবস্থায় আল্লাহর নিষেধের কথা বুলিয়া খাইলে গুণা হবে কেন এই কারণে কোরআনের তসিরের এই সমস্ত মর্ম এই সমস্ত তত্ত্ব তথ্য এবং মাহিত্য যারা সঠিকভাবে বুঝতে পারে না এরা বাসা বাসা নজরে দেখে আল্লাহ নিষেধ করছিলেন খাইছে এই জন্য আদম গুণাগার হয়েছে বলতে চায় এইরকম কথা যারা বলে এরা পিওর মুসলমান নয় এরা নির্বেজাল মুসলমান নয় এরা মুসলমান নামের বেজাল আল্লাহ বলেন ফানাসিয়া আদম আদম ভুলিয়া গেল দেখেন আল্লাহ পরিষ্কার ভাষায় বলছেন কিনা আদম ভুলিয়া গেল আল্লাহর নিষেধ বলিয়া লঙ্ঘন করলে গুণা হয় না জানিয়া শুনিয়া লঙ্ঘন করলে গুণা হয় জানিয়া শুনিয়া লঙ্ঘন করলে গুণা হয় আদম জান্নাতে জানিয়া শুনিয়া আল্লাহর নিষেধ লঙ্ঘন করেন নাই আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন নাসিয়া আদম আদম ভুলিয়া গেল এই জন্য নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দ্বারা আদমের গুণা হয় নাই কিন্তু গুণা না হইলেও জান্নাত থেকে বাহির হইয়া আসার উশিলা হইল আল্লাহ বলেন হে আদম তোমাকে যেই গাছের ফল খাইতে নিষেধ করেছিলাম সেই গাছের ফল যেহেতু খাইছ কাজী এখন আর জান্নাতে থাকা হবে না এখন জান্নাত থেকে বাহির হইয়া দুনিয়াতে যাও গেল এই দিকের ঘটনা ওইদিকে ফিরিস্তারা যখন বললেন আল্লাহ আমরা জীবনে কোনোদিন গুণা করি না আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাও না কেন আদম ইচ্ছা করলেই গুণা করবে তারে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইতে চাও কেন এই প্রশ্নের জবাব যখন ফিরিস্তারা বুঝতে পারছিলেন আল্লাহ বলছিলেন যেহেতু বুঝতে পারছ তোমরা গুণা না করিয়াও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার যোগ্য না আদম ইচ্ছা করলে গুণা করতে পারে তবুও সে সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্য কাজেই সেজদা দিয়া সম্মান কর আদমের শ্রেষ্ঠত্ব স্বীকার করো মর্যাদা স্বীকার করো ফিরিস্তারা আল্লাহর হুকুমে আদমকে সেজদা দিয়া স্বীকার করিয়া দিলেন স্বীকার করিয়া নিলেন যে আমরা বেগুনা হইয়াও সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্য না আদম জাতি ইচ্ছা করলে গুণা করতে পারে তবুও তারা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্য অপরদিকে আল্লাহ ফিরিস্তাদেরকে বললেন ও ফিরিস্তারা তোমরা একটা জিনিস জানো না জানার জন্য প্রশ্ন করছো কি কারণে আদম শ্রেষ্ঠ কি কারণে ফিরিস্তারা শ্রেষ্ঠ নয় এটা তোমরা না জানার কারণে জানার জন্য প্রশ্ন করছো যে কোনো জিনিস জানে না জানার জন্য প্রশ্ন করে এই প্রশ্ন করা গুণা নয় বরং হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন ইন্নামা শিফা উল সুআল জানো না জিনিস জানার জন্য প্রশ্ন করা সোয়াবের কাজ এটা মূর্খতার চিকিৎসা যে কোনো কিছু জানে না জানার জন্য জিজ্ঞাসা করে তার জিজ্ঞাসা করা গুনার কাজ না সবের কাজ সবের কাজ তো তোমরা তো কোনো গুণা করছো না জানো না জিনিস জানার জন্য প্রশ্ন করছো কোনো গুণা করছো না এর ফলেও তোমরা আমার কাছে মাপ চাও আদমের মধ্যে গুনার যোগ্যতা আছে দুনিয়াতে গেলে এই গুনার পরিবেশ পাইবে সে জানিয়া শুনিয়া গুণা করবে তখন আদম কিভাবে মাফ পাইতে পারে তার ব্যবস্থাও আমি আল্লাহ এখন থেকেই করিয়া দিতে চাই একদিকের কথা আনুষঙ্গিক ভাবে আর একটা কথা আমাদের জানা থাকা দরকার কেউ যদি কোনো কিছু না জানার কারণে জানার উদ্দেশ্যে প্রশ্ন করে যার কাছে জানবার আশা করা যায় তার কাছে তাইলে তার প্রশ্ন করা গুনার কাজ নয় তার প্রশ্ন করা হইল সবের কাজ কিন্তু কেউ যদি জানিয়া হোক না জানিয়া হোক প্রশ্ন করে বেড়াত চালাইত বেড়া লাগানির লাগি প্রশ্ন করে তোমার প্রশ্ন করিয়া বেড়াত ফালাইম যাতে আমার জবাব দিতাই ভারো না আর আমার তোমার কথা মানবার লাগি কইতাই ভারো না ইদের নাম হইল বেড়াজাল সৃষ্টি করার জন্য প্রশ্ন করা সত্য এড়াইয়া যাওয়ার জন্য প্রশ্ন করা এই রকম প্রশ্ন করা হারাম আমাদের সমাজের অনেকের মধ্যে এই প্রশ্ন করার নিয়ম নীতিগুলি জানা না থাকার কারণে কেউ না জানা সত্ত্বেও জিগায় না যে এটা কেমনে হইতো আমার হইয়া দেওয়া আর কেউ জানিয়াও প্রশ্ন করে তার ভেসো ফেলাইতো না জানিয়া প্রশ্ন না করা দোষ আর জানিয়া শুনিয়া কেউ রে বেড়াত ফালানির লাগি প্রশ্ন করা হারাম আমার একদিন এক বেড়ায় জিজ্ঞাসা করে বাংলাদেশ কোরআনের তফসির রে করো কইতাই পারবাইনি কোন সুরাত মিন নাই আর কোন সুরাত বা নাই এটা কেউ গনে নেই হুকা চাই কোন সুরাত মিন নাই আর কোন সুরাত বা নাই জানলে ওই কি লাভ হইব আর না জানলে ওই কি ক্ষতি হইব জানা তো কোনো লাভ নাই না জানা তো কোনো ক্ষতি নাই হ্যাঁ এই প্রশ্ন করে বলছি আমার এখন ব্যাপার কিতা হ্যাঁ বন্ড ফির হ্যাঁ নমাজ রোজার ডাক্তারে না আমারে প্রশ্ন করার উদ্দেশ্য আমি যদি কইতাম পারি না যে আমার কইতই কথা আগে গিয়া কোরআন হি কে ইয়া এর বাদে আমার নমাজ রোজার কথা কইব ওই ফেসো তো আমি কইলাম কুনসুরাত মিন নাই আর কুনসুরাত বা নাই কইতে ভাল কি তুইব ও কইতে পারলে আমি বুঝবো যে তুমি কোরআন জানো আমি কইছে শোনো সুরায় কাউসারের মধ্যে মিম নাই আর সুরায় এখলাসের মধ্যে বা নাই হইছে নি হইছে আমি কই আমি তোমার এখন একটা কথা জিগাই হয় আপনার সাথে কোনো আমরা পারবো নি এ আগে আমার ইন্টারভিউ লয় আর এখন হয় আমার সাথে পারবো নি আমি না না তোমার সাথে আমার কোনো কম্পিটিশন না তোমার উপহারের লাগে একটা কথা জিগাইতাম বলে তা হও কিতা কোন কারণে উজু ভাঙ্গে জাননি হইতা কোনো আমরা নি <laughs> কোন কারণে উজু ভাঙ্গে হে হিকছে না কিন্তু কোন সুরাত মিন নাই আর কোন সুরাত বানাই এটা তো বলেন প্রশ্ন করে শিকার জন্য না বেড়াজাল হলানি লাগি এর প্রশ্নের জবাব যদি আমি না দিতাম পারতাম তে আমার কইতো আমার প্রশ্নের জবাব হি কে ইয়া কইও আমার নমাজ রোজার কথা এর আগে কইও না তুমি কুস্তা জানো না তোমার তোমার কথা নামাজ পড়তাম কেনে এইরকম অনেক লোক আছে সমাজে যারা প্রশ্ন করে হিকার লাগি না প্রশ্ন করে বেড়াত ফালাইতো বেড়াত চালাইয়া তোমার মুখ বন্ধ করতো তুমি যাতে আর তারে হক ফতে চলার দাওয়াত দিতে না পারো এই অসৎ উদ্দেশ্যে প্রশ্ন করা হারাম এই অসৎ উদ্দেশ্যে প্রশ্ন করা হারাম ফিরিস্তারা যেহেতু সৎ উদ্দেশ্যে প্রশ্ন করছিল এখন বলেন ফিরিস্তার প্রশ্নের উদ্দেশ্য অসৎ না সৎ ফিরিস্তারা যেহেতু সৎ উদ্দেশ্যে প্রশ্ন করছেন জানেন না জিনিস জানার জন্য প্রশ্ন করছেন এই জন্য আল্লাহ বলেন ও ফিরিস্তারা তোমরা জানো না জিনিস জানবার লাগি প্রশ্ন করছো এটা তো কোনো গুণা করছো না এর ফরও মাফসাও এর ফরও মাফসাও আদম তো গুনার মজা বোঝে আদম দুনিয়াতে গিয়ে ওই গুনার পরিবেশ পাইব আপনারা দুনিয়াতে নাই গুনার পরিবেশ পাইছেননি নি আল্লাহ তখনই বলছিলেন আদম তো গুনার মজা বোঝার যোগ্যতা দিয়ে আমি বানাইছি ওই দুনিয়া গিয়া ওই গুনার পরিবেশ পাইব তখন যদি মজার লুবে গুনায় লিপ্ত হইয়া যায় ওই আদম সন্তানগুলিরে মাফ করার ব্যবস্থা আমি এখন থেকে করিয়া দিতে চাই কি ব্যবস্থা আল্লাহ ফকরাবুল আলমিনের দরবারে তিরিশ তারা মাফ পাইবার জন্য একটা উশিলা পেশ করছিলেন মুফাসিরিন একরাম তফসিরের কিতাবে লেগেছেন ফিরিস্তাদের এবাদত করার একটা গড় আছে সাতাশ মানের উপরে এই গড়টার নাম আল বাইতুল মামুর ফিরিস্তাদের মসজিদ সাতাশমানের উপরে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে ফিরিস্তাদের মসজিদ ওই মসজিদকে ফিরিস্তারা তোয়াফ করলেন তোয়াফ করে আল্লাহর দরবারে আল্লাহর গড় বাইতুল মামুর মসজিদের তোয়াফকে মাফের উশিলা হিসেবে ফেসকিরা করিয়া বলেন ও আল্লাহ তোমার ঘরের তোয়াফ তোমার এবাদত তোমার বন্দেগী তোমার এই এবাদতে তোমার দরবারে মাফের জন্য উশিলা পেশ করলাম তোমার ঘরের তোয়াফের উশিলায় আমরা কেন প্রশ্ন করলাম আমরার এই অপরাধ মাফ করো আল্লাহ ফক্রাবুল আলমিন বলেন তোমরা প্রশ্ন করা অসৎ উদ্দেশ্যে নয় তোমরা প্রশ্ন করা সৎ উদ্দেশ্যে এই কারণে তোমাদের প্রশ্ন করার দ্বারা কোনো গুণা হয় নাই এরপরও আমার দরবারে উশিলা পেশ করছো আমার ঘরের তোয়াফ মাফ পাওয়ার লাগি আদমরে আমি গুনার যোগ্যতা দিয়া সৃষ্টি করতেছি দুনিয়াতে গিয়াই গুনার পরিবেশ পাইবে অতি সহজেই আদম গুনায় লিপ্ত হইয়া যেতে পারে তখন যদি কোনো আদম সন্তান আমার কাছে গুনার জন্য মাফ পাইতে চায় সাতাশ মানের উপরে আসতেও পারবে না বাইতুল মামুর মসজিদের তোয়াফ করতেও পারবে না আর মাফের উসিল্লাও দিতে পারবে না কাজেই আদমকে দুনিয়াতে পাঠাইবার আগেই এখনই তোমরা যাও বাইতুল মামুর মসজিদের সুজা নিচে দুনিয়ার জমিনের যে অংশ আছে ওইখানে একটা ঘর বানাইয়া দিয়ে আসো দুনিয়ার কোনো গুনাগার মানুষ গুনা মাফের জন্য সাত আসমানের উপরে আসতে হবে না আমার ঘর তোয়াফের জন্য জমিনেই আর একটা ঘর বানাইয়া দাও ওই ঘরের তোয়াফরেই আমি আদম সন্তানের সারা জীবনের গুনা মাফের উচিলা বানাই আল্লাহর হুকুমে ফিরিস্তারা দুনিয়াতে আসিয়া ওই বাইতুল মামুর মসজিদের সুজা নিচে দুনিয়ার জমিনের যে অংশ আছে সেখানে একটা গড় বানাইলেন এই গড়ের কথাই আল্লাহ এতে বলেন ইন্না আব্বালা বাইতিম বুদি আলী নাস লাল্লাদি বিবাক্কাতা মুবারাকাম ওয়াহুদাল্লিল আলামিন দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে এই ঘর সেই ঘর যেই ঘরের নাম খানায় কাবা যেই ঘর বাইতুল মামুর মসজিদের সুজা নিচে দুনিয়ার ভূখণ্ডে বানানো হয়েছে যেই ঘর আল্লাহ ফিরিস্তাদের দ্বারা বানাইয়া লোয়াইছেন যেই ঘর আল্লাহ ফক্রাবুল আলমিন দুনিয়ার গুনাগার আদম সন্তানদের গুনামাফের উসিল্লা করার জন্য বানাইয়া লোয়াইছেন এই গড় খানায় কাবার গড় নামে পরিচিত এই গড়ি দিক দিয়ে ফিরিস্তারা বানাইতেছেন ওই দিক দিয়া বানানি কমপ্লিট হওয়ার আগেই যদি আল্লাহর যে গড়ে তুয়া উসিলায় আল্লাহ আদম সন্তানের গুনামাফ করিয়া দিবেন এই গড় বানানির আগেই যদি আদম পাঠাইয়া দেন আর আদমের সন্তানেরা বড় ইয়া গুণা করতে দেখে গড় বানানি শেষ হয়েছে না তোয়াফ করবো কেমনি মাফ করাইব কেমনি এই জন্য এই দিক দিয়ে দিচ্ছেন তারা গড় বানানি আর ওই দিক দিয়ে আদম হাওয়ারে রাখছেন ওয়েটিং রুমও ওয়েটিং রুম বুঝলেন ওই জান্নাত কিছুদিন তোমরা জান্নাত তাহ গড় বানানি শেষ হোক কথা বুঝলেন কিনা দেখেন কিছুদিন তোমরা জান্নাতে দেখো গরবানানি শেষ হোক গরবানি শেষ হইলে পরে তোমরা এখান থেকে বাড়িয়ে যাইবা গেলে পরে তোমাদের সন্তান আদিরা গুণা করলে গর তো আগের থেকেই বানাইলাছে তো আফ করবো আর আল্লাহর আমি আল্লাহর কাছে ওয়াদা করবো আর জীবনে গুণা গুণা করবো না এই তো আফেরুশিলায় আমি তোমার সন্তানদের জীবনের গুণা মাফ করিয়া দেব এই জন্য হাদিস শরীফে হজরত রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মানুষেরা দুই শর্তে আল্লাহর গড়ের তোয়াব জিয়ারত করবে হজ করবে দুই শর্ত এই সমস্ত আদম সন্তানদেরকে এই সমস্ত হাজিদেরকে আল্লাহ এমনভাবে বেগুনা বানাইয়া বাড়িতে ফিরাইয়া দেন যেভাবে একটা সন্তান জন্মগ্রহণ করার সময় বেগুনা অবস্থায় জন্মগ্রহণ করে মানুষ মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যেই ধরনের বেগুনা থাকে দুই শর্তে যারা হজ করে তাদেরকে আল্লাহ ওই নূতন সন্তানের মতো বেগুনা বানাইয়া বাড়িতে ফিরাইয়া দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর الله أكبر الله أكبر أشهد أن আল্লাহ সমস্ত গুণা মাফ করিয়া দেন এর একটা শর্ত হইল বেহায়ামি কাজ সারিয়া দেওয়া হায়া লজ্জা নষ্ট হয় যে কাজের দ্বারা এই সমস্ত কাজ সারিয়া দেওয়া দুই নম্বর সকল প্রকার গুনার কাজ সারিয়া দেওয়া আল্লাহ রসুল বলেন এই দুই জিনিস সারিয়া জীবনের জন্য ত্যাগ করিয়া আল্লাহর কাছে ওয়াদা করিয়া যারা হজ করে আর জীবনে বেহায়ামি কাজ করব না আর জীবনে গুনার কাজ করব না আল্লাহ ফকরাবুল আলমিন তারে জীবনের মতো বেগুনা বানাইয়া বাড়িতে ফিরাইয়া দেন পক্ষান্তরে আল্লাহ রসুল বলেন যে হাজি বেহায়ামি সারে না গুনার অভ্যাস সারে না আর হজে গিয়া বলে লাভবাইক আল্লাহ লাভবাইক এর অর্থ হইল হাজিরা দিলাম আল্লাহ তোমার দরবারে হাজিরা দিলাম সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয় লাকা ওয়ালা সাদাইক তোমার হজের তোমার হাজিরা আল্লাহর দরবারে কবুল হইল না তোমার হজের দ্বারা তোমার ভাগ্যের কোনো পরিবর্তন হইল না এই ঘটনা থেকে আমরা এই সবক শিখতে পারি কিভাবে হজ করলে গুনামাপ পাওয়া যায় আর কিভাবে হজ করলে শুধু রুসুম পালন হয় গুনামাফ হয় না আল্লাহ আমাদেরকে ওইভাবে হজ করার তো অভিজ্ঞান করুন যেভাবে হজ করলে সারা জীবনের গুনামাফ হইয়া যায় ফিরিস্তাদের দ্বারা আল্লাহ ফাকরাবুল আলমিন কাবাগর নির্মাণ করাইলেন নির্মাণ সমাপ্ত হওয়ার পরে আদম হাওয়াকে দুনিয়া থেকে বাড়াই নির্মাণ সমাপ্ত হওয়ার পরে সাথে সাথে বাড়াইছেন না আরো কয়েক হাজার বছর পরে এই কয়েক হাজার বছরের ভিতরে কাবাগর ফিরিস্তাদের বানানো কাবাগর দশিয়া নিশ্চিন্ন হইয়া গেছে এই জন্য আদম হাওয়া দুনিয়াতে আইসা ফিরিস্তাদের বানানো কাবাগর পাইলেন না তাই আল্লাহ জিবরিল ফিরিস্তার দ্বারা ওই ফিরিস্তাদের নির্মিত কাবাগরের ফাউন্ডেশন চিনাইয়া দিলেন আদম দুনিয়াতে আসার পরে সেই ফাউন্ডেশনের উপর আবার নূতন ভাবে কাবাগর নির্মাণ করলেন নুয়াল ইসলামের যুগে আবার নিশ্চিন্ন হইয়া গেল ইব্রাহিম আলহ ইসলামের দ্বারা আবার নূতন ভাবে নির্মাণ করাইলেন এই কাবাগর নির্মাণের ইতিহাস এই গেল এখন প্রশ্ন হইল আমরা যারা কাবাগরের তোয়াব জিয়ারতে জীবনে কোনোদিন যাইতে পারি না আমাদের গুনামাফের ব্যবস্থা কি এই প্রশ্নের জবাব হইল কাবাগর হইল সারা দুনিয়ার সমস্ত মসজিদগুলির সেন্টার আর সবগুলি মসজিদ হইল কাবাগরের ব্রাঞ্চ এর সহজ প্রমাণ দুনিয়ার যে কোনো এলাকায় যে কোনো দেশে আপনি মসজিদ নির্মাণ করেন আপনার মসজিদের মেহরাব থাকবে কাবাগর যেদিকে সেই দিকে বাংলাদেশের মসজিদগুলির মেহরাব থাকে পশ্চিম দিকে লন্ডন আমেরিকার মসজিদগুলির মেহরাব থাকে পূর্ব দিকে কারণ কি দিক আসল ব্যাপার না কাবাগর হইল আসল ব্যাপার কাবাগর সামনে নিয়ে নামাজ পড়লে কাবাগর সামনে নিয়ে আল্লাহকে সেজদা দিলে সেই সেজদা সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এই জন্য সারা দুনিয়ার সমস্ত মসজিদগুলির মেহরাব কাবাগরের দিকে প্রমাণ হইল কাবাগর হইল সমস্ত মসজিদের সেন্টার আর বাকি সবগুলি মসজিদ হইল কাবাগরের ব্রাঞ্চ তুমি সেন্টারে যাওয়ার সুযোগ যদি তোমার না থাকে তৌফিক যদি না থাকে তাহলে ব্রাঞ্চে আসো এই ব্রাঞ্চের কানেকশন আছে সেন্টারের সাথে এই ব্রাঞ্চের উশিলায় আল্লাহ তোমার জীবনের গুণাবাহ করে দিবে এই জন্য এক হাদিসে আল্লাহ রসুল বলেন কাল হাসরের মাঠে আল্লাহর আরো সে ছায়ার নিচে আল্লাহ সাত দল মানুষকে স্থান দিবেন আর আল্লাহর আরো সে ছায়ার নিচে যারা স্থান পাইবে তারাই নাজাত পাইবে আল্লাহর আরো সে ছায়ার নিচে যারা স্থান পাইবে না তারা হাসরের দিন নাজাত পাইবে না যে সাত দল মানুষকে আল্লাহ আরো সে ছায়ার নিচে আশ্রয় দিবেন এই সাত দলের মধ্যে এক দল হইল যাদের অন্তরটা তাদের মহল্লার মসজিদের সাথে বান্দা হাদিসের ব্যাখ্যায় লেখা আছে আমার অন্তরটা আমার মহল্লার মসজিদের দিকে বান্দা এই কথার ব্যাখ্যা কি এই কথার ব্যাখ্যা হইল পুরুষরা মসজিদে গিয়া ফজরের নামাজ পড়িয়া সংসারের কাজে যায় অপেক্ষায় থাকে জোহরের আজান পড়লে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়বে জোহরের নামাজ মসজিদে ফিরিয়া আবার সংসারের কাজে যায় অপেক্ষায় থাকে আসরের সময় মসজিদে গিয়া জমাতে নামাজ পড়বে আবার সংসারের কাজে যায় অপেক্ষায় থাকে মাগরিবের নামাজ মসজিদে গিয়া জমাতের সাথে পড়বে আবার সংসারের কাজে যায় অপেক্ষা অপেক্ষায় থাকে এশার নমাজ মসজিদে গিয়া জমাতে পড়বে আবার বাড়িতে গিয়া ঘুমায় অপেক্ষায় থাকে ফজরের নমাজ মসজিদে গিয়া জমাতের সাথে পড়বে আল্লাহ রসুল বলেন এই ব্যক্তির অন্তর আল্লাহর গড় মসজিদের সাথে বান্দা মহল্লার মসজিদের সাথে বান্দা মানি সেন্টারের সাথে বান্দা কাবাগরের সাথে বান্দা কাবাগরের ব্রাঞ্চ অফিসের সাথে যার অন্তর বান্দা তাকেও আল্লাহ হাসরের মাঠে আশ্রয় দান করবেন নাজার দান করবেন আর এক হাদিসে আল্লাহ রসুল বলেন পুরুষরা যে মসজিদে গিয়া পাঁচ বেলার নমাজ জমাতে ফুরিয়া কাবাগরের সাথে সম্পর্ক করিয়া জীবনের গুণামাফ করাইবে মেয়ে লোকেরা কি করবে আল্লাহ রসুল বলেন মাসাজিদুন নিসায় মাসাজিদিন নিসায় কারু বুয়ুতিহিন্না মেয়ে লুকরা যার যার ঘরের কোনায় একা একা নমাজ পড়িয়া যেই সব পুরুষরা মসজিদে জমাতে নমাজ পড়িয়া যেই সব পাইবে মেয়ে লুকেরা একা একা ঘরের কোনায় নমাজ পড়িয়া সেই সব পাইবে তাহলে কাবাগরের সম্পর্ক হইল এই মসজিদের সাথে আর এই মসজিদের সম্পর্ক সম্পর্ক হইল মেয়ে লুকে গড়ের যে কোনায় একা একা নামাজ পড়ে সেই কোনার সাথে কাজেই গড়ের কুনার যারা নামাজ পড়ে যে মেয়ে লোকেরা নামাজ পড়ে এরা সম্পর্ক মসজিদের সাথে হইল আর মসজিদে যে পুরুষেরা নামাজ পড়ে এরা সম্পর্ক কাবাগরের সাথে হইল এইভাবে কাবাগরের দিকে রুখ করিয়া যথারীতি নারী নারীর জায়গায় পুরুষ পুরুষের জায়গায় যারা নামাজ পড়বে এদের সবাই কাবাগরের সাথে তাদের সম্পৃক্ত হইয়া গেল কাবাগরের সাথে তাদের কানেকশন হইয়া গেল এই কানেকশনের উশিলায় আল্লাহ এদের সবাইকে নাজাদ দিয়া দিবে এই জন্য বলছিলাম মসজিদ আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার মসজিদের ইতিহাস আছে ঐতিহ্য আছে এরপরে আল্লাহ আদম আলহিসামকে জান্নাত থেকে বাইর করিয়া যেদিন দুনিয়াতে পাঠাইলেন সেদিনও ছিল শুক্রবার দুনিয়াতে ফাটানির পরে দুনিয়াতে অনেক ঘটনা ঘটিয়ে গেছে শুক্রবারে আর একটা বিরাট ঘটনা ভবিষ্যতে ঘটবে দুনিয়াতে সেটা হবে শুক্রবার সারা দুনিয়া যেদিন কিয়ামত হবে ধ্বংস হবে সেই দিনটা হবে শুক্রবার মহরমের মাস হবে মাসের দশ তারিখ হবে দিন শুক্রবার হবে সময় আসরের নামাজের সময় হবে আসরের সময় তুই এই হাদিসটা কইলে অনেকে প্রশ্ন করে কয় আসরের নামাজ তো সারা পৃথিবীতে একসাথে হয় না আমেরিকায় যখন আসরের নামাজের সময় হয় বাংলাদেশে তখন হয়তো ফজরের নামাজের সময় হইতে পারে তাহলে সারা দুনিয়া কেমন কিভাবে এটা জানার জন্য প্রশ্ন না এটা বেড়াজাল সৃষ্টি করার জন্য প্রশ্ন আমি জিজ্ঞেস করি চব্বিশ ঘন্টার ভিতরে আসরের সময় সারা দুনিয়ায় এক চক্কর দেয়নি চব্বিশ ঘন্টার ভিতরে আসরের টাইম সারা পৃথিবীটারে একটা চক্কর দেয়নি আসরের নমাজের টাইমটা যদি চব্বিশ ঘন্টায় প্রায় সমস্ত পৃথিবীটা চক্কর দিতে পারে ইসরাফিল ফিরিস্তার ফুল যে ফুইয়া দুনিয়া ধ্বংস হইব যে চব্বিশ ঘন্টায় সারা দুনিয়া চক্কর দিতে পারতো না যে তুমি প্রশ্ন করো কিনা লাগে ফেসা ফেসানির লাগি আল্লাহ দরবারে ফেসা বেশি নাই যে ফেসি তার আল্লাহ ফেসি আর যে সুজা তার আল্লাহ সুজা আল্লাহ ফকরাবুল আলমিন মসজিদের গুরুত্ব জুমার গুরুত্ব জমাতের গুরুত্ব নমাজের গুরুত্ব অনুধাবন করিয়া আল্লাহর কাছে নাজাতের উসিল্লা পেশ করার তৌফিক দান করুন আমিন সুবহান আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন